সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টি জগৎ থেকে তার বান্দাদের থেকে অত্যন্ত নিকটে এবং তার সাথে সাথে সে আল্লাহ রবুল আলমিন তার আরো সে সমুন্নত তিনি সুউচ্চ সুমহান সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর দিনী বিশ্বাসগুলির ক্ষেত্রে অর্থাৎ আকিদার ক্ষেত্রে যা কিছুই সাহাবাই কেরাম থেকে বলেছেন তারা কোনো যুক্তি না তলব করে বা যুক্তি না জেনেই যেহেতু নবী করিম সাল্লামের কথা ওহি নবী করিম সাল্লাম যা কিছু করেছেন বলেছেন তা ওহি ভিত্তিক করেছেন কোরআন করিমের আয়াত আল্লাহ রব আলম যেমন ওহি তেমনই নবী করিমের হাদিস বা সুন্না হচ্ছে ওহি সুতরাং সাহাবাই কিরামগণ আকিদার ক্ষেত্রে যা কিছু রসুল্লাহাম পেয়েছেন মহান আল্লাহ সম্পর্কে হোক অথবা অন্য অন্য বিষয়গুলির ক্ষেত্রে হোক ইমানের তারা বিনা আপত্তিতে বিনা কোনো অপব্যাখ্যায় তারা বিশ্বাস করেছেন তার একটি বিষয় হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের সৃষ্টির ঊর্ধ্বে থাকা এবং তার আরো সে সমস্ত আসমান জমিনের ওপরে যে আরো আল্লাহ রবুল আলমিনের আরো সে সমুন্নত হওয়া তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের অত্যন্ত কাছে এই বিষয়টি নিয়েই গত সপ্তাহে আকিদা ওয়াসেতিয়াতে আলোচনা হয়েছে আজকে আমাদের পর্ব হচ্ছে এই কিতাবের বাইশ নম্বর পর্ব এতেও ভাষ্যকার আল্লামা শেখ সালু ফৌজান হাফিজাহ তালা বলছেন ওজুবুল ইমান মিন খালকাহি মহান আল্লাহ তার সৃষ্টির যে নিকটবর্তী এর ওপর ইমান রাখা আবশ্যক ফরজ ইমান নিয়ে আসা ওয়াজিব ফরজ বেকুর বেহিমিন খালকেহি যে তিনি তার সৃষ্টি জগৎ থেকে কাছে আর আল্লাহ তার সৃষ্টি জগৎ থেকে নিকটবর্তী এর মানে এই নয় যে তিনি সুউচ্চ সুমহান নন বা তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে নন সবকিছুর ওপরে নন এই দুটো বিষয়ে কোন বিরোধ নেই মহান আল্লাহর ক্ষেত্রে সৃষ্টিকর্তার ক্ষেত্রে যদিও মানুষের ক্ষেত্রে বাহ্যিক বিরোধ মনে হতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে বিরোধ কাছেও আছেন আবার তিনি সবকিছুর ঊর্ধ্বে আছেন এই কথাটি মানুষের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে পরস্পর বিরোধী এই জন্য যদি আল্লাহ রাবুল আলমিনের ক্ষেত্রে কেউ যদি অবব্যাখ্যা করে এই বিষয়গুলির তাওইল করে তাহলে জানতে হবে যে প্রথম সে আল্লাহ রাবুল আলমিনকে সৃষ্টির সাথে তার দিয়েছে বা তুলনা করেছে অথচ আল্লাহ রবুল আলমিনের মতো কোনো কিছু নয় লাইসা কামিসলেহি সেই আল্লাহর মতো কোনো কিছু নাই এটি হচ্ছে এমন একটি আয়াত কোরআনে কেরিমের যেটি আল্লাহ রবুল্লা আলম গুণাবলীর ক্ষেত্রে চূড়ান্ত ফেসলাকারী আয়াত আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না বা মহান আল্লাহকে সৃষ্টিকর্তাকে কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না আর এর সাথে সাথে মহান আল্লাহ সম্পর্কে যা কিছু তিনি বলেছেন তা বিশ্বাস করতে হবে এবং তার অসুস্থ যা বলেছেন তা বিশ্বাস করতে হবে ওইভাবে যেভাবে মহান আল্লাহ বলেছেন বা তার অসুস্থ বলেছেন এই সম্পর্কে বলছেন শেখুল ইসলাম ইবিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ তালা আল আকিদা ওয়াসিয়া নামক কিতাবে তার আলোচনা চলছে আল্লাহর প্রতি ইমান সম্পর্কে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বা ইমান সম্পর্কে আল্লাহর প্রতি ইমান অন্তর্ভুক্ত অনেক বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে যে আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী তিনি আপনার নিকটবর্তী এবং তিনি আপনার আমার ডাকে সাড়া দেন বান্দার দোয়া শোনেন কবুল করেন যেমন এই দুটো বিষয় তিনি কাছে এবং তিনি বান্দার ডাকে সাড়া দেন এই দুটো বিষয় সুরা বাকার আয়াত নম্বর একশো ছিয়াশিতে একত্রিত বর্ণনা করা হয়েছে বলছেন ইমান ও বেআনাহ করিব মজিব এই বিষয়টির অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি বিশ্বাস করা বা এই কথা বিশ্বাস করা যে তিনি আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত নিকটবর্তী মজিবুন এবং বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন যেমন এই দুটো বিষয়কে একত্রিত করা হয়েছে মহান আল্লাহর এই বাণীতে সাদ করছেন আল্লাহ রাব্বুল আমার সম্পর্কে হে নবী তোমাকে যদি জিজ্ঞেস করি বা যখন জিজ্ঞেস করবে ইবাদি আমার বান্দারা আন্নি আমার সম্পর্কে আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তোমাকে হে নবী সাল্লাম যে আল্লাহ রাবুল আলমেন কাছে না দূরে তো জবাবে তুমি বলো ফাইনি করিবন আমি বলছি যে আমি কে অতি নিকট করিবন অত্যন্ত নিকটবর্তী একটি বিষয় হচ্ছে আল্লাহ কাছে দ্বিতীয় বিষয়টি যে মজিবন মজিবনটা কোথায় জানলাম তিনি ডাকে সাড়াও দেন সবার ডাকে সাড়া দেন যে যখন ডাকে যে কোনো ভাষায় ডাকে যে কোনো অবস্থায় ডাকে আল্লাহ সাড়া দেন অজীব দাওয়াতা দায় মহান আল্লাহ বলছেন যে দোয়াকারীর দোয়া আমি কবুল করি বা দোয়াকারীর বা আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই আজাবা ইউজিব মানে জবাব দেওয়া আজাবা ইউজিব মানে কবুল করা আজাবা ইউজিব মানে হচ্ছে সাড়া দেওয়া হ্যাঁ এই সবগুলি অর্থ তাতে সুতরাং অজীব দাওয়াত দায়ী দাওয়াত মানে দোয়া আর দায়ী মানে হচ্ছে দোয়াকারী আহ্বানকারী আহ্বানকারীর আহ্বানে বা যে দোয়া করে দোয়াকারীর দোয়াই আমি কি করি অজীব সাড়া দিই দোয়া কবুল করি ইজা দান যখনই আমাকে ডাকে যখনই আমাকে আহ্বান করে এই ছিল কোরআন করিমের আয়াত সুরে কারার যাতে আল্লাহ বলছেন যে আমি কাছেও এবং বান্দার ডাকে আমি সাড়া দিই যে দুটো বিষয় শুরুতে বর্ণনা করলেন এখন একটি হাদিস এই মর্মে পেশ করেছেন নবী সাল্লাহ বর্ণিত এবং রয়েছে দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস দুই হাজার সাতশো চার নম্বর হাদিস এই হাদিসটিতে বলছেন রসুল নিশ্চয় যে আল্লাহকে তোমরা আহ্বান করছো যে আল্লাহকে তোমরা ডাকছো আকরাবু এলা আহা দেখুম তোমাদের প্রত্যেকের অত্যন্ত নিকটবর্তী অতি নিকটে মিন অনকের আহেলাতে এমনকি তার বাহনের যে গর্দন রয়েছে বাহনের ঘাড় রয়েছে তার চেয়ে বেশি যে আল্লাহকে তোমরা ডাকো বা আল্লাহর কাছে দোয়া করো তিনি তোমাদের যে কোনো ব্যক্তির বাহনের গর্দন বা ঘাড়ের চাইতে বেশি নিকট আরবদের বাহন নবীলাম যখন এই হাদিস বলেন তখন ছিল উঠ মরুভূমির বাহন ছিল সওয়ারি ছিল উঠ উটের পিঠে একজন বসে উটের কাঁধটা কত দূরে লম্বা হাত হইলে হয়তো হাত চলে যেতে পারে হ্যাঁ এটা যে বুঝতে পারছো যে কত কাছে এর চাইতে বেশি আল্লাহ তোমাদের কাছে যে আল্লাহর কাছে তোমরা দোয়া করে থাকো বা যে আল্লাহকে তোমরা ডেকে থাকো এই হাদিস কি প্রমাণ করলো যে আল্লাহ রাবুল আলমীর বান্দান অতি নিকটে এখন আল্লাহর নিকটে আর এর আগে বেশ কিছু আলোচনা এসছে কোরআন করিমের আয়াত থেকে প্রথম হয়েছে রসুল্লাহ হাদিস থেকে হয়েছে আল্লাহ রাবুল আলমিন কোথায় হ্যাঁ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার মহান আরো সে সমুন্নত আর রহমান ও আলাল আর সিস্তাওয়া আল্লাহ আছে সব জায়গায় হ্যাঁ আকাশে সমস্ত আকাশের ঊর্ধ্বে সমস্ত সৃষ্টি জগতের কারণ আল্লাহ এটাও বলেছেন যে তিনি আকাশের ওপর রয়েছেন আমিন তু মানফিস সামাই ইত্যাদি বহু আয়াত আর হাদিস রয়েছে মর্মে যেগুলি বারবার ফেরাচ্ছি না কারণ এই কথাগুলি কয়েকবার এসেছে বিভিন্ন ভাবে বলছেন যে অমাজকেরা ফিল কিতাব অসন্না মিন কুরবেহি ও মাইয়াতিহি লা ইউনাফি মাজকেরা মিন উলুবিহি ওয়া ফাওকিয়াতিহি আর কোরআন এবং সন্ন্যায় যা উল্লিখিত হয়েছে বা আলোচিত হয়েছে কি আলোচিত হয়েছে মিন করবেহি যে তিনি অতি নিকটে ও মাইয়াতে এবং তিনি সাথে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তার বান্দা দেওয়া সৃষ্টি জগতের সাথে রয়েছেন এই বিষয়গুলি কোরআনে করিম আছে না নেই সুরাহাদিদের আয়াত গত সপ্তাহে আলোচনা আছে ওহ মা আকুম আইনমা কুন্তুম এই যে আল্লাহ সাথে রয়েছেন আর আল্লাহ কাছে রয়েছেন এই দলিলগুলি যে কোরআন এবং সন্ন্যায় রয়েছে এটা ওই বিষয়গুলির পরিপন্থী নয় বিরোধী নয় যা আলোচিত হয়েছে কোরআন এবং সন্ন্যায় কি মিন অলুবহি যে তিনি সুগুচ্ছে তিনি সুগুচ্ছে সবকিছুর ওপরে অফকিয়াতে ফক মানে ওপর সবকিছুর ওপরে আল্লাহ সাথে আছেন আর তার সাথে সাথে সবকিছুর ওপরে আছেন দুটোতে বিরোধ নেই দুটোতে কোনো বিরোধ নেই আগেই বলেছি সৃষ্টির ক্ষেত্রে বাহ্যিক বিরোধ আপনি কথা বলতে পারেন যে আমি পাঁচতলার ওপরেও আছি আবার নিচেও আছি হ্যাঁ তাই না কাছেও আছে একজন নিচে আছে কেউ বাইরে আছে গেটে আছে আপনার কাছে আছে আর আমি পাঁচতলে আছি হ্যাঁ আপনি আপনার বাপ মাকে বলতে পারেন না যে আপনার কাছেও আছি আর আমি সৌদি আরব আছি তবে অন্য অর্থে আমরা বলে থাকি হ্যাঁ অন্য অর্থে বলে থাকি যে আপনার সাথে আছি বলি না আমরা এই বিষয়গুলো বলেছি কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ক্ষেত্রে এই দুটো বিষয়ের মাঝে কোন রকমের বিরোধ নেই দ্বন্দ্ব নেই একটি অপরটির পরিপন্থী নয় আল্লাহ কাছে এবং সাথে তার সাথে সে আল্লাহ ওপরে এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে এই দুটোতে কোন রকমের বিরোধ নেই ফাইনাহ সুবাহ কেন বিরোধ নেই বলছেন কারণ আল্লাহ সুবাহ তার মতো কোনো কিছু নয় সুতরাং আমাদের ক্ষেত্রে তো এটা হইতে পারে না কি করে এটা হইতে পারে আরে তোমাদের ক্ষেত্রে হইতে পারে না কোন সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে না বলে কি আল্লাহর ক্ষেত্রে তুমি হইতে পারে তার মানে আল্লাহর বা আল্লাহকে তুমি সৃষ্টির সাথে তুলনা করলে তার মতো কোনো কিছু নেই এই আয়াতের অংশে বলা হয়েছে যে আল্লাহ যেমন জাতের মতো আল্লাহ সত্তার মতো কোনো ব্যক্তি নেই বা কোনো বস্তু নেই তেমনি আল্লাহর গুণের মতো কারো গুণ নেই আল্লাহ রব্বুল আলমিনের যা কিছু আছে কোরআন শুনে বর্ণনা করা হয়েছে এবং এর মানে এই নয় যে আপনি সেই জন্য কারোর সাথে তুলনা করে দেবেন কোন ক্ষেত্রে যেমন আমাদেরও দয়াময় আছে আর আল্লাহ রহমুর রাহিমিন অতি দয়ালু তাই না রহমান তিন রাহিম পরম করুণাময় হ্যাঁ অতি দয়ালু তো এটা কি বলবেন যে সৃষ্টির দয়া আল্লাহর দয়া সৃষ্টির দয়ার মতো কখনো বলবেন না যখন আল্লাহর দয়া সৃষ্টির দয়ার মতো বলছেন না তো আল্লাহর হাত কেমন বলবেন না অস্বীকার করে দিবেন আল্লাহর হাত নাই কুদরতি হাত এভাবে কোমরা হয়েছে যখন রহমত আল্লাহ রহমতও মানছেন আর মানুষেরও দয়া মানছেন আল্লাহরও দয়া মায়া মানছেন আর মানুষেরও দয়া মায়া মানছেন এমনকি পশু পাখিরও দয়া মায়া আছে কিন্তু কারো কারো সাথে তুলনায় সৃষ্টি অনেক সময় সৃষ্টির এক সৃষ্টি আর এক সৃষ্টির সাথে তুলনা চলে না তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির কি করে তুলনা চলতে পারে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে একটি দুটি বিষয় নাই আল্লাহ রাবুল আলমিনের সমস্ত গুণগুলির ক্ষেত্রে নাত মানে হচ্ছে সিফাত গুণ প্রত্যেকটি গুণের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর মতো কোনো কিছু নেই সেই সেফাতগুলি সেই গুণগুলি জাতি হোক সত্তাগত হোক হ্যাঁ সেই গুলি হ্যাঁ ফেলি কর্মগত হোক এই বিষয়গুলো আলোচনা করেছি যে কোনগুলি জাতি সত্তাগত সিফাত গুণ আর কোনগুলি আল্লাহ রাবুল আলমিনের কর্মগত গুণ আল্লাহ রাবুল আলমিনের ওয়াহুয়া আলী ফি দুনুহি করিবন ফি অলুহি আর তার সাথে সাথে মনে রাখবে যে আল্লাহ রাবুল আলমিন নিকটবর্তী হওয়ার সাথে সাথে সুউচ্চ বা সবকিছুর ওপরে আল্লাহ নিকটবর্তী হওয়ার সাথে সাথে ধনুবন মানে কাছে হওয়া করবন মানে যেমন কাছে তেমন ধনুবন মানে কাছে এই জন্য দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুনিয়া আখেরাতের তুলনায় কাছে ভূমিষ্ঠ হলে দুনিয়া পেয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু মত না হলে আখেরাত পাওয়া যাবে তো আখেরাতের তুলনায় দুনিয়া কাছে এই জন্য এই অর্থেও দুনিয়াকে দুনিয়া বলা হয় দুনিয়া দানিউন থেকে হইতে পারে দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুটো কারণ বর্ণনা করা হয়েছে এটা একটা যে দুনিয়া আখেরাতের তুলনায় কাছে আর দনুগুন মানে কাছে হয় আর আরেকটা হচ্ছে দানিউন বা দানা মানে হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট তো দুনিয়া পরকালের নিয়ামতের তুলনা নিকৃষ্ট সে যেন দুনিয়াকে কি বলা হয় দুনিয়া বলা হয় বহু আলিগুন ফি দনুবহি আল্লাহ রবুল আলমিন সুউচ্চ নিকটবর্তী হওয়ার সাথে সাথে বা কাছে হওয়ার সাথে সাথে এবং তিনি সুউচ্চে থাকার সাথে সাথে নিকটবর্তী সুন্দর কথা বলেছেন শেখুল ইসলাম এই দুটো বাক্যে আলিজন ফি দনুহি করিবন ফি অলুহি তিনি কাছে হওয়ার সাথে সাথে সুউচ্চে সবকিছুর ঊর্ধ্বে আর তিনি সুউচ্চে থাকার সাথে সাথে হ্যাঁ গরিব ও নিকটবর্তী যে হাদিসটি আমাদের সামনে আসলো যে আল্লাহকে তোমরা আহ্বান করো বা ডাকো তিনি তোমাদের বাহনের সওয়ারির গর্দনের চাইতেও বেশি নিকটবর্তী এই হাদিসটির প্রেক্ষাপট কি নবী করিম কোন সময় বলেছিলেন হাদিস লম্বা হাদিস রয়েছে নজর বর্ণনা করা হয়েছে এই সাহাবিরা কেউ কেউ চিৎকার করে আল্লাহকে ডাকত যেমন কিছু বেদাতি বক্তারা খুব চিল্লে চিল্লে ওয়াজ মাহফিলে দোয়া করে জনগণ হ্যাঁ জনগণকে গরম করার জন্য কি করে চিল্লে চিল্লে দোয়া করে না আল্লাহ দিল টান অত যত টান দিয়ে দিলাম না একটু দেখাইলাম যে এরকম টান দেয় আর কারণ হ্যাঁ, ওই টান দেওয়া অভ্যাস আমাদের নেই আর ও দিব না কারণ আল্লাহর সাথে সাথে আরে আমার সাথে কথা বলে যদি একটু চিৎকার করে বলেন তাহলে আপনারা নিজেই বলবেন যে আমি বিয়া দিবি করলাম তাই না সাধারণ মানুষের সাথে যদি আপনি বেয়াদিমা করতো আল্লাহ সামনে যদি চিৎকার করে দোয়া করে এটা বেয়াদবি না এগুলো আমাদের বুঝে আসে না আমাদের দেশের মানুষের যে চিল্লে চিল্লা আল্লাহকে ডাকছে এটা বেয়াদবি কিছু সাহাবিরা চিন্তা করলে যে আল্লাহ তো অনেক দূরে আল্লাহ আরো সে হাজিম আল্লাহ তো অনেক দূরে আল্লাহকে তো ডাকলে চিল্লা ডাকতে হবে না তো পাওয়া যাবে আবার কিছু সাহেব বলে যে আল্লাহ তো সবই শুনেন যেখানে থেকে সবকিছু শুনেন তারপর চিল্লাবে দরকারটা কি হ্যাঁ? একজন লোক আসলে এর সমাধানের জন্য ফাঁকা লাইয়া রাসুল আল্লাহ বলে হে আল্লাহ রসুল আকারিবন রব্বনা ফানোনা জি আমবাঈদুন বলছেন যে আমাদের রব মহান আল্লাহ কি আমাদের নিকটবর্তী খুব কাছে যদি কাছে হয় আল্লাহ রবুল আলমিন তাহলে ফানোনা জি তার সাথে চুপি সারে কথা বলো মোনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বলো চিৎকার করে দোয়া করছে সম্মিলিত মোনাজাত আর নাম দিছে ওর নাম কি মোনাজাত মোনাজাত মানে তো চুপি সারে কথা বলা মোনাজাত মানে চিল্লাও না ওটা মোনাদাত নেদা করা বোঝা গেছে নেদা মানে চিৎকার করা আর মোনাজাত মানে চুপি চুপিসারে কথা বলা আস্তে আস্তে কথা বলছেন নিজেকে শোনাচ্ছেন শুনিয়ে বা পাশের লোক এদিকে ডানে বামে দু একজন শুনতে পাবে এটাকে মোনাজাত বলা হয় চুপি চুপিসারে কথা বলা যেটাকে বাংলা ভাষায় বলা হয় নাজুয়া সুরায় মোজাদালাতে নাজুয়ার কথা রয়েছে এর নাম নাজুয়া জি দুইজন পাশাপাশি চুপি সারে কথা বলছেন আরেকজন একজন ঠিক করে বুঝতে পারছে না কি কথা বলছেন এটা না যাইজ যদি তিনজন থাকে তাহলে কারণ এতে সে কষ্ট পাবে যে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলছে বা আমার কিছু মন্তব্য করছে বা কিছু ষড়যন্ত্র করছে যদি বিশেষ করে অতীতে এরকম কোন মরমালিন্য কিছু থাকে তার সন্দেহ একটু থাকে তো তার পালপিটেশন শুরু হয়েছে অবস্থা খারাপ হয়ে যাবে যে কি যে করছে আর সফর হলে তো আরো মুশকিল আর আরবদের মরুভূমি এখনো দেখছেন বিশাল মরুভূমি মরুভূমিতে পঞ্চাশ কিলোমিটার এদিকে ওদিকে কোন মানুষ নেই আর তিনজন আছে আর দুইজন যদি কানে কানে কথা বলে তো আর একজন অবস্থাটা কি হবে দেখি হ্যাঁ ও তো হার্ট করে মরে যাবে মারার আগে আল্লাহ বলছেন যে চুপি সারে কথা বলা শয়তানের পক্ষ থেকে আমানু মমিন ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত করার জন্য চিন্তিত করার জন্য হয়ে যাবে কি করছে না করছে কি বলছে গুনগুন করে কথা বলছেন দুজন বসে আর আরেকজন ওখানে বসে আছে না শুনিয়ে বলেন আর না হলে কেউ না থাকবে তখন কথা বলে চলে যান উঠে দিয়ে অন্য জায়গায় কথা বলে তো আমাদের রব কি আমাদের নিকটবর্তী যে তার সাথে আমরা চুপিসারে কথা বলবো তাহলে চুপি তাহলে আস্তে আস্তে দোয়া করা হচ্ছে মোনাজাত আর নাম দিলেন মোনাজাত বাঙালি জাতির হুজুরেরা আর চিৎকার করে দোয়া করছেন হ্যাঁ এটা মোনাজাত থাকলো না আও বাইদুন ফানুন অথবা আল্লাহ কি দূরে যদি দূরে হন তাহলে কি করতে হবে আদি তাহলে তাকে মোনাদা করব নিদা আল্লাহ তখন চিৎকার করে ডাকবো চিৎকার দূরে আল্লাহ শোনাইতে হবে আল্লাহ রবুল্লা আলমকে ফাঁসাকাতান নবী সাল্লা নবী করিম সাল্লামের কাছে এইরকম কোন নতুন প্রশ্ন এসছে এখনো সমাধান আসেনি কোরআন করিমে অথবা হাদিসের ওহির মাধ্যমে চুপ হয়ে যেতেন নীরব হয়ে যেতেন যতক্ষণ পর্যন্ত ওহি না সহির অপেক্ষায় নবী সাল্লাম নীরব হয়ে গেলেন তারপরে এই আয়াত নাজেল নাজালাত হাজহিল আয়া এই আয়াত নাজেল হলো কি ওয়াইদা সালাক এবাদি আননি ফাইনি করিবন যেখানে সিয়াম রোজা রমজানের আলোচনা আছে ওর মাঝখানে এই আয়াতটি রয়েছে তারপরেও রোজার কিছু মাসাইল ওহিলাম রাফাসু বর্ণনা করা হয়েছে আর তার আগেও রোজা রমজান আর সিয়ামের আলোচনা হয়েছে এতে একটা রহস্য উদ্ঘাটন করা যেতে পারে হিকমা সেটা হচ্ছে যে রমজানের সাথে বা রোজা সিয়ামের সাথে দোয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে রোজার অবস্থায় দোয়া কবুল হয় যেমন নবী করিম সাল্লামের হাদিসে রয়েছে এই আয়াত প্রমাণ করে বলছেন এলাল মোনাজাত বেদুন এই আয়াত প্রমাণ করে যে দুয়াতে আমরা চুপি সারে আল্লাহর সাথে কথা বলবো সৎ উচ্চ স্বরে নয় চিৎকার করে দোয়া করবো না তারপরে একটি বিষয় এখানে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে কোরআন এবং সন্ন্যায় যে বর্ণিত হয়েছে আল্লাহ কাছে এবং সাথে আল্লাহ কাছে এবং সাথে তার সাথে সাথে আল্লাহ সবকিছুর ওপরে ঊর্ধ্বে তার আরো সে আজিমে এই দুটোতে কোনো কি নেই হ্যাঁ বৈপরীত্য নেই বা বিরোধ নেই দ্বন্দ্ব নেই কেন নেই এই কথাটি একটু আগে আমি বলেছি শেখ সাহেল ফৌজানের ভাষায় শুনে আপনাদেরকে বলছেন দুটোতে কেন বিরোধ নেই কারণ দুটোই কথা হচ্ছে সত্য কোরআনে কেরিমের কথা হ্যাঁ যে আল্লাহ সাথেও আর আল্লাহ আরো সে আর হক সত্যের মাঝে বিরোধ থাকে না যদি সত্য হয় তাহলে সত্য সত্যের মাঝে দ্বন্দ্ব বা বিরোধ থাকতে পারে না কারণ এই যে প্রশ্ন মগজে ঢুকেছে এটা আপনার ভ্রান্ত যুক্তির কারণে বা ভ্রান্ত ধারণার কারণে কি ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে ওয়াকিয়াস ও সুভান ও বেখালকি আল্লাহকে তুলনা করেছেন বা কেয়াস করেছেন কিসের সাথে তার সৃষ্টির সাথে যে সৃষ্টির ক্ষেত্রে তো এটা হয় না আমি আপনার কাছেও আছি আবার অনেক উপরে আছি হইতে পারে তো আপনার মগজে ঢুকেছে মুখে ফুটে বলেনি কিন্তু মগজে আপনার আল্লাহ কে তুলনা করে দিয়েছেন সৃষ্টির সাথে আর তারপরে তখন এই ভুল ধারণা ঢুকেছে যে এটা কেমন করে হয় আল্লাহ সমস্ত শিশু ঊর্ধ্বে আবার আমাদের কাছে আমাদের সাথে কেমনে হয় এটা হচ্ছে বাতিল কেয়াস বাতিল যুক্তি বা বাতিল তুলনা এইরকম কেয়াস ইসলামে ইসলামে কেয়াস আছে কোন কেয়াস আছে যেটা কোরআন সন্না বিরোধী নয় যেটা কোরআন সন্না বিরোধী নয় আর যেটা কোরআন সন্না বিরোধী যুক্তি আর সেই যুক্তিতে যদি মুক্তি মনে করা হয় সেটা হচ্ছে শয়তানি যুক্তি শয়তানি কেয়াস এই জন্য একটি আরবিতে প্রবাদ আছে আউ্বালমান কাসা ইবলিস সৃষ্টি জগতের মধ্যে প্রথম কেয়াস করেছে ইবলিশ শয়তান ইবলিশ প্রথম কি করেছে কেয়াস করেছে নিজেকে আদম আলী ইসলামের সাথে তুলনা করেছে আনা খাইরুম মেন হোক খালাক্তানি মেন নারী খালাক্তাহ মেন তিন ইবলিস বলছে যে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ এই কেয়াস যুক্তি যুক্তি হচ্ছে আমাকে আগুন দিয়ে তৈরি করেছ আর ওকে আদমকে মাটি দিয়ে তৈরি করেছ মাটির চাইতে শক্তিশালী হচ্ছে আগুন এই যুক্তি কে পেশ করেছিল যুক্তিটা আল্লাহর হুকুমের পরিপন্থী ছিল না ছিল না কি হুকুম আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য ছিল কি ছিল না আল্লাহ বলছে উসজুদুল আদম আদমকে সেজদা করো আদমকে কি দিয়ে তৈরি করলাম না করলাম ওটা তোমার দেখার বিষয় নাই তোমাকে সেজদা করতে বলছি এই সেজদা করাটা ইবলি শয়তানের এবাদত ছিল যদি সেজদা করে নিত ফেরেস্তারা যেমন এবাদত গুজার সেও আল্লাহর আবেদি হইতে গিয়ে বিতাড়িত মার দুধ হইতো না শয়তান রাজিম হইতো না সে আল্লাহ অনগত দাসী থাকতো বান্দাই থাকতো কিন্তু সেই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আর আল্লাহর হুকুম হচ্ছে দলিল আল্লাহর হুকুম হচ্ছে কি কোরআন সন্না হচ্ছে দলিল আমাদের জন্য আর আল্লাহ রবুল আলমিনের হুকুম কোরআন সন্না নবীলামের আসার আগেও আল্লাহর হুকুমটাই হচ্ছে মানব জাতির জন্য দলিল এবং যুগে যুগে নবীরা এসছেন নবীর আদর্শে হচ্ছে দলিল তাই না যে কোনো নবীর জামানাই নবীর আদর্শ হচ্ছে দলিল কারণ কোন নবী দলিলবিহীন চলেননি দলিলবিহীন কথা বলেননি দিনের ক্ষেত্রে তো এখানে দলিল হচ্ছে আল্লাহর হুকুম উসুদুলি আদা আর শয়তানের যুক্তি হচ্ছে আনা খাইরমিন হুন খালাক্তানিমেন নারী খালাক্তামিন তো এইরকম কেয়াস হচ্ছে ইবলিসি কেয়াস শয়তানি কেয়াস যেখানেই দেখবেন অনেকে মজাবের দোহাই দিয়ে কি করে আয়াত হাদিসের সামনে যুক্তি পেশ করে যে এটা কেমন করে হইতে পারে এটা কেমন করে হয় এটা হচ্ছে ইবলিসি কেয়াস যেমন নবী করিম সাল্লাম বলেছেন যে ওটের গোস্ত খেলে কি করো নষ্ট হয়ে যায় আর আবার কোন কথা হইল হ্যাঁ গরু খাসি খেলাম হ্যাঁ আরো কিছু খেলাম দুনিয়ার কত কি হালাল খাচ্ছি তাতে উজু নষ্ট হয় না উঁটের বস্তু খেলে কেন হবে হ্যাঁ উঁটের গোস্তকে কেয়াস করতে চাইলো কিসের ওপর ছাগলের গোস্ত গরুর গোস্ত আরে যা কিছু খাই না কেন হালাল কিছু খেলে উজু করা লাগে উঠে কেন উজু করা লাগবে হ্যাঁ এটা দলিলের সামনে কেয়াস করা এটা হচ্ছে শয়তানি কেয়াস এরকম বহু বহু ক্ষেত্র রয়েছে বহু ক্ষেত্রে রয়েছে মাসলা ক্ষেত্রে এমনকি আকিদার ক্ষেত্রেও অনেকে গুমরা হয়েছে যেমন আকিদার ক্ষেত্রে এটা কেমন করে হয় আল্লাহ আমাদের সাথে আবার আরো সে তখন একটাকে অস্বীকার করা হ্যাঁ আল্লাহ আরসেন আল্লাহ আরসের মালিক আল্লাহ আরসেন না আল্লাহ আরসের মালিক আল্লাহ আসমানে উঠছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই করে গুমরা হয়ে গেল আকিদার ক্ষেত্রে গুমরা হয়ে যুক্তিকে প্রাধান্য এটা হচ্ছে দলিলের সামনে সামনে যে একটা দলিল মহান আল্লাহর পক্ষ থেকে অথবা তার পক্ষ থেকে যদি আসে আর তার সামনে কেউ যদি যুক্তি দাঁড় করে এটা হচ্ছে ইবলিস যুক্তি ইবলিসে প্যাস এই যুক্তিতে মুক্তি নেই বরং ইবলিসের রাস্তা ধরতে হবে যেখানে ইবলিস গেছে সেখানে যেতে হবে তাই বলছেন যে এই যে প্রশ্ন আল্লাহ যখন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ফাঁকাই ফাইয়া কোন মাহম তো আবার সাথে কেমন করে তো বলছেন লেয়ান এই প্রশ্ন করা যাবে না কেন লেয়ান এই প্রশ্নে মগজে ঢুকেছে এক ভ্রান্ত চিন্তা চেতনার কারণে কি যে করে সৃষ্টির সাথে যে আমরা তো দুই জায়গায় হইতে ওপরে আবার নিচেও ওপরে আবার কি করে হইতে পারি দূরেও আবার কাছে আমাদের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যখন হয় না তো আল্লাহর ক্ষেত্রে হয় না এটা হচ্ছে কেয়াস যেটা হচ্ছে শৈতানি কেয়াস ওহা তাই বলছেন ওহা কেয়াসন বাতিল এটি হচ্ছে বাতিল কেয়াস লিয়ানুল কারণ আল্লাহ বলছেন আল্লাহর মতো কোনো কিছু নেই তারপরে আরো স্পষ্ট করছেন ফাল কুরব মহান আল্লাহর ক্ষেত্রে কাছে হওয়া এবং সুউচ্ছে হওয়া কাছে হওয়া আর সবকিছুর ওপরে হওয়া আল্লাহর ক্ষেত্রে একত্রিত হইতে পারে কি এই আল্লাহ সুবাহর ক্ষেত্রে একত্রিত হইতে পারে কেন আজমাতেহি ওয়া কিবিরিয়াহি ওয়া এহাতাতেহি কারণ আল্লাহর মহত্বের কারণে আল্লাহ আজিম এবং আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর কিবরিয়া বড়ত্বের কারণে আল্লাহ রবুল আলমিনের পরিবেশটার কারণে আপনি কি বলবেন যে আল্লাহর সাত আসমান জমিন আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ এগুলোকে ঘিরে আছেন সহজ ভাষায় বলছি এহা তার অর্থ বোঝাচ্ছি এহা তো মানে হচ্ছে পরিবেষ্টন করা বুঝছেন না সমস্ত সৃষ্টি জগৎ সূর্য চন্দ্র যত নক্ষত্র রাজি রয়েছে সাত আসমান জমিন আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ সবকে ঘিরে আছে আল্লাহ সব কিছু মহিত আল্লাহ হচ্ছেন সবকিছুকে পরিবেষ্টনকারী সুতরাং এই আল্লাহর আজমাত আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব এবং আল্লাহর এই পরিবেষ্টন এর কারণে আল্লাহর ক্ষেত্রে দুটোই ঠিক আল্লাহ কাছেও আল্লাহর সাথেও তার সাথে আল্লাহ সু উচ্চ সবকিছুর ঊর্ধ্বে আরো স্পষ্ট করে বোঝাচ্ছেন যেটা একটা হাদিসের কথা সাত আসমান আমাদের সামনে কত বিশাল আল্লাহর সৃষ্টি সাত আসমান চিন্তা করুন কত বিশাল বড় সৃষ্টি আল্লাহ রবুল আলম আল্লাহর হাতে কিরকম একটি সরিষার দ্বারার মতো আল্লাহর হাতে কি বরং সরিষার দানাও তো কয়েক হাজারটা হইলে আমাদের মুষ্টি ভরে যাবে হ্যাঁ আর এইরকম যদি সারা দুনিয়ায় অসংখ্য আসমান জমিন থাকে সবগুলি আল্লাহর হাতে সবকিছু আল্লাহ ভাঁজ করে নেবেন কেমতের দিনে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমিন এটা শুধু বুঝানোর জন্য যে এই সমস্ত আসমান জমির আল্লাহর হাতে কি সরিষার মতো বুঝানোর জন্য কিন্তু এটা একবারে পুরোপুরি তুলনার না কারণ ওইটি যদি জানেন তাহলে আমাদের হাতে কয়েক হাজার সরিষা হইলে তো মুসলি ভরে গেছে আর হাতে এর বেশি ধরছে না ধরতে পারছি না তো আল্লাহর ক্ষেত্রে কি সেটা চলবে না আল্লাহ সমস্ত কিছু সমস্ত সৃষ্টি যতই সৃষ্টি হোক না কেন সমস্ত কিছু আল্লাহর সামনে সমস্ত কিছু বলতে পারেন আল্লাহর সামনে সরিষার দানার মতো ফাঁকাই ফাইয়াস্তাহিল ফি হাক্কে মানহাদা বাদু আজমাতেহি তাহলে আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কি করে হইতে পারে সেই সত্তার ক্ষেত্রে কি করে অসম্ভব হইতে পারে যিনি বা যার মহত্ব হচ্ছে এই রকম যে সাত আসমান জমিন আল্লাহর সামনে আল্লাহর হাতে এটা সরিষার দানার মতো আল্লাহর জন্য এটা অসম্ভব কি করে হতে পারে সেই যে আল্লাহ তার আরসের ওপরেও আছেন এবং তিনি তার সৃষ্টির কাছেও আছেন আরো আজিমের থেকেও তিনি সৃষ্টির কাছে আছেন কাইফাই আসাও যেভাবে আল্লাহ চান আল্লাহ জন্য অসম্ভব কিছুই না এই অসম্ভব শব্দটি তো আমাদের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে এর প্রয়োগ যেটা অসম্ভব আমার জন্য এটা আমার জন্য কঠিন এটা বড় মুশকিল এটা সম্ভব পসিবল ইত্যাদি বলছি না কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমার কিছু আছে নাকি না আমাদ আজিজ আল্লাহর জন্য অসম্ভব কিছু না আল্লাহ করেন এখানে বলেছেন জিজ মানে মুশকিল কিছু না তো বলছেন যে ওয়াহু আল্লাহ আর্শ আল্লাহ সে রয়েছেন ওয়াহু আলিজুন ফি দুনুবহি করিবেন ফি তিনি নিকটবর্তী হওয়া সত্ত্বেও সুউচ্চে এবং করিবন ফি অলুবহি তিনি সুউচ্চে থাকা সত্ত্বেও নিকটে সুউচ্চ সুমান সবকিছুর ঊর্ধ্বেও এটা আল্লাহর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কাকে বলা হয় বৈশিষ্ট্যের সংজ্ঞাই হচ্ছে বা খাসি এতুন আরবিতে এর সংজ্ঞাই হচ্ছে যে যার বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যাবে অন্যের মধ্যে নেই আমরা এই ক্ষেত্রে বৈশিষ্ট্য শব্দ ব্যবহার করি এটা এই লোকের বৈশিষ্ট্য তার মানে অন্য লোকের মধ্যে এই গুণটা নেই আমরা ভালোর ক্ষেত্রে ব্যবহার করি আর মন্দের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি এই লোকের একটা ভালো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এইরকম নয় কখন আবার ভাববেন না যে আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসলেন অথবা কাছে হয়ে গেলেন যখন দোয়া করলাম কাছে হয়ে গেলেন ফাইনি কারিবন তখন আরো সাথে ওইদিক খালি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওখান থেকে নেমে চলে আসলেন আবার যখন চলে গেলেন তখন আল্লাহকে পাওয়া মুশকিল অনেকে দোয়া করতে গিয়ে এরকম ধারণা করে যে আল্লাহকে কি আমি পাই না আপনিও যদি ওইরকম মুখলেস হইতে পারেন আর রসুল্লাহাবে অনসারী হইতে পারেন আর সত্যি মোত্তকি পরেশগার হইতে পারেন তা আপনার কাছে বিশেষ অর্থে খাস অর্থ আল্লাহর কাছে মানে যেসব অর্থগুলি খাস অর্থ রয়েছে তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে দোয়া শোনার দিক থেকে সাহায্য করার দিক থেকে ইত্যাদি ইত্যাদি যেসব বিষয়গুলি রয়েছে আর এমনি আল্লাহ তার জ্ঞানের দিক থেকে তার পরিবেশনের দিক থেকে তার ক্ষমতার দিক থেকে ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়ে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথেও রয়েছেন আর আল্লাহ তার আরশে আজিমও রয়েছেন তারপরে আমাদের আলোচনার বিষয়বস্তু আসবে কোরআন কালামুল্লাহ হাকিকাতান লম্বা একটা আলোচনা হবে আর সেই জন্য এটা আজকে এখানে আজকের আকির ওয়াসিতের আলোচনা শেষ করছি ও সাল্লাহ মোহাম্মদ আলহি ও সাহাবি আজমাই وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محا